শান্তি ফিরে এলো যেন আবার ধরাতে শান্তি ফিরে এলো যেন আবার ধরাতে শান্তি ফিরে এলো যেন আবার ধরাতে জান্নাতের সুগন্ধ নিয়ে জান্নাতের সুগন্ধ নিয়ে এলো রমজানে শান্তি ফিরে এলো যেন আবার ধরাতে শান্তি ফিরে এলো যেন আবার ধরাতে জান্নাতের সুগন্ধ নিয়ে জান্নাতের সুগন্ধ নিয়ে এলো রমজানে শান্তি ফিরে এলো যেন আবার ধরাতে শান্তি ফিরে এলো যেন আবার ধরাতে মাহে রমজানের ফজিলত কেমনে বলি ভাই আল্লাহ তালা মির যে কোনো তুল্য নাই কোনো তুল্য নাই মাহে রমজানের ফজিলত কেমনে বলি ভাই আল্লাহ তালা মির যে কোনো তুল্য নাই কোনো তুল্য নাই পাপ্রসিকে করতে মচন পাপ্রসিকে করতে মচন সুযোগ রয়েছে শান্তি ফিরে এলো যেন আবার ধরাতে শান্তি ফিরে এলো যেন আবার ধরাতে জান্নাতের সুগন্ধ নিয়ে জান্নাতের সুগন্ধ নিয়ে এলো রমজানে শান্তি ফিরে এলো যেন আবার ধরাতে শান্তি ফিরে এলো যেন আবার ধরাতে গায়ে ফেরিস্তা মাহে রমজানের গান যেমন স্বয়ং আল্লাহ তালার দান রে আল্লাহ তালার দান গায় ফেরিস্তা মাহে রমজানের গুণগান যেমন তেমন নয়ের স্বয়ং আল্লাহ তালার দান রে আল্লাহ তালার দান গায় ফেরিস্তা মাহে রমজানের গুণগান যেমন তেমন নয়ের স্বয়ং আল্লাহ তালার দান রে আল্লাহ তালার দান আয়ের ছুটে পাপি তাপি আয়ের ছুটে পাপি তাপি তব দরবারে শান্তি ফিরে এলো যেন আবার ধরাতে শান্তি ফিরে এলো যেন আবার ধরাতে জান্নাতের সুগন্ধ নিয়ে জান্নাতের সুগন্ধ নিয়ে এলো রমজানে শান্তি ফিরে এলো যেন আবার ধরাতে শান্তি ফিরে এলো যেন আবার ধরাতে এসো ছুটে পাপি তাপি দরবারেতে তার দুহাত পেতে আমি গুনাগার আল্লাহ আমি গুনাগার এসো ছুটে পাপি তাপি দরবারেতে তার দুহাত পেতে বলো তুমি আমি গুনাগার আল্লাহ আমি গুনাগার এসো ছুটে পাপি তাপি দরবারেতে তার দুহাত পেতে বলো তুমি আমি গুনাগার গুণাগার মাফ করিবে সকল গুণা আল্লাহ মাফ করিবে সকল গুণা অপারহমে শান্তি ফিরে এলো যেন আবার ধরাতে শান্তি ফিরে এলো যেন আবার ধরাতে জান্নাতের সুগন্ধ নিয়ে জান্নাতের সুগন্ধ নিয়ে এলো রমজানে শান্তি ফিরে এলো যেন আবার ধরাতে শান্তি ফিরে এলো যেন আবার ধরাতে শান্তি ফিরে এলো যেন আবার ধরাতে শান্তি ফিরে এলো যেন আবার ধরাতে শান্তি ফিরে এলো যেন আবার ধরাতে শান্তি ফিরে এলো যেন আবার ধরাতে শান্তি ফিরে এলো যেন আবার ধরাতে